মুহাজিরগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরে অধিক ঘনিষ্ঠ তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি দয়া দাক্ষিণ্য করতে চাও করতে পারো এটা লৌহে মাহফুজে লিখিত আছে وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم যখন আমি পয়গম্বরগণের কাছ থেকে আপনার কাছ থেকে এবং নূহ ইব্রাহিম মুসা ও মরিয়ম তনয় ইসার কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তিনি কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের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 তারা ধন সম্পদ লাভের আশায় তোমাদের সাথে বাকচাতুরিতে অবতীর্ণ হয় তারা মুমিন নয় তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন এটা আল্লাহর জন্য সহজ يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم তারা মনে করে শত্রু বাহিনী চলে যায়নি যদি শত্রু বাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা গ্রামবাসীদের মধ্য থেকে তোমাদের সংবাদ আদি জেনে নিত তবেই ভালো হতো তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধ সামান্যই করত لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসরুল্লার মধ্যে উত্তম নমুনা রয়েছে যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল আল্লাহ ও তার রসুল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন এতে তাদের ইমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করেছে তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি ليجزي এটা এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন তারা কোনো কল্যাণ পায়নি যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেলেন আল্লাহ শক্তিধর পরাক্রমশালী وأنزل الذين ظاهروهم من أهل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 বিদায় দিই পক্ষান্তরে যদি আল্লাহ তার রসুল ও পরকাল কামনা করো তবে তোমাদের সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এটা আল্লাহর জন্য সহজ তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রসুলের অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি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 আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ সব বিষয়ে জ্ঞাত يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেস্তাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন হে নবী আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين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 দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব অতপর এই শহরে আপনার প্রতিবেশী অল্পই থাকবে ملعونين أينما تقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবেন না লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই আপনি কি করে জানবেন যে সম্ভবত কেয়ামত নিকটেই নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন তথা তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল ওলট পালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রসুলের আনুগত্য করতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا তারা আরো বলবে হে আমাদের পালন কর্তা আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম অতপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের পালন কর্তা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন হে মুমিনগণ মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়েও না তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন যে কেউ আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম অতপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল কিন্তু মানুষ তা বহন করল নিশ্চয়ই সে জালিম অজ্ঞ ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات যাতে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুশফিক পুরুষ মুশফিক নারীদেরকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু